ঐরাকনো খাল্লা কইবে গুনে রে অঙ্গুর মতো বালা নাই দুনিয়ায় রে ঐরাকনো খাল্লা কইবে গুনে রে অঙ্গুর মতো বালা নাই দুনিয়ায় রে জিয়ানে যাইবে নাঙ্গরে হাইবেন জি মুই সক দিবে নাঙ্গরে দেখবেন মাডির নিচে আমরা থা আমরা নোয়া খেল্লা ও আমরা নোয়া খেল্লা নদের ননায়ঙ্গ মতন বালা মানুষ নাই আমরা নোয়া খেল্লা নদের ননায়ঙ্গ মতন বালা মানুষ নাই নোয়া খেল্লা যাতে মোরা পানির কই হানি যাতে হাতে কইব আমরা অনেক কিছুই জানি রে অনেক কিছুই জানি শুদ্ধ ভাষা কইনায় আঞ্চলিকটা ভালোবাসি জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষায় অঙ্গ ব্যাকের বেশি রে অঙ্গ ব্যাকের বেশি অঙ্গ জেলার কোন নাই রে না অঙ্গ রে হাইবেন গেলে ও পাবনা অঙ্গ জেলার কোন নাই রে না অঙ্গরে হাইবেন গেলেও ভাবনা পাবনা জিয়ান যাইবেন অঙ্গরে হাইবেন জি চোখ দিবেন অঙ্গরে দেখবেন মাডের নিচে আমরা থাই আমরা নোয়া খেলা ও আমরা নোয়া খেলা নদের ননায় অঙ্গ মতন বালা মানুষ নাই আমরা নোয়া খেলা নদের নঙ্গ মতন বালা মানুষ নাই আই এক নোয়া খেলা কইবে গুণের অঙ্গর মতো বালা নাই দুনিয়ায় রে জিয়ানে যাইবেন আঙ্গরে হাইবেন জি মুই চোখ দিবেন আঙ্গরে দেখবেন মাটির নিচে আমরা থাই আমরা নোয়া খেলা ও আমরা নোয়া খেলা নদের ননাঙ্গ মতন বালা মানুষ নাই আমরা নোয়া খেলা নদের ননাঙ্গ মতন বালা মানুষ নাই নোয়া খেলা নদের ননাঙ্গ মতন বালা মানুষ নাই নোয়া খেলা নদের ননাঙ্গ মতন বালা মানুষ নাই